บุ๊กทูแปดสิบห้าปจาชีปจาชีคำถาม อดีตการหนึ่ง প্রশ্ন অতীতকাল এক অতীতকাল এক คุณดื่มไปมากแค่ไหนแล้ว আপনি কতটা পান করেছেন আপনি কতটা পান করেছেন คุณทำงานไปมากแค่ไหนแล้ว আপনি কত কাজ করেছেন আপনি কত কাজ করেছেন คุณเขียนไปมากแค่ไหนแล้ว আপনি কত লিখেছেন আপনি কত লিখেছেন คุณนอนหลับสบายไหม আপনি কিভাবে ঘুমিয়েছিলেন আপনি কিভাবে ঘুমিয়েছিলেন คุณสอบผ่านได้อย่างไร আপনি কিভাবে পরীক্ষায় পাশ করেছিলেন আপনি কিভাবে পরীক্ষায় পাশ করেছিলেন คุณหาทางพบได้อย่างไร আপনি কিভাবে রাস্তা খুঁজে পেলেন আপনি কিভাবে রাস্তা খুঁজে পেলেন คุณพูดกับใครมา আপনি কার সাথে কথা বলেছিলেন আপনি কার সাথে কথা বলছিলেন คุณนัดกับใครมา আপনি কার সাথে দেখা করেছিলেন আপনি কার সাথে দেখা করেছিলেন คุณฉลองงานวันเกิดกับใครมา আপনি কার সাথে আপনার জন্মদিন পালন করেছিলেন আপনি কার সাথে আপনার জন্মদিন পালন করেছিলেন คุณไปอยู่ที่ไหนมา আপনি কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন คุณเคยอยู่ที่ไหนมา আপনি কোথায় থাকতেন আপনি কোথায় থাকতেন คุณเคยทำงานที่ไหนมา আপনি কোথায় কাজ করেছেন আপনি কোথায় কাজ